জানি আপনি কি মানেন যে তিনি আল্লাহ প্রেরিত দূত হ্যাঁ মানি আপনি মানেন তিনি আল্লাহর দূত হ্যাঁ। চমৎকার চর্চাটাই আসল একজন নির্ভেজাল মুসলিম হওয়া সহজ কথা নয় আমরাও চেষ্টা করছি তবু আমি যদি বলি আপনি কি আমার সাথে কালিমায় শাহাদা পাঠ করবেন আপনি কি শাহাদ পাঠ করবেন যা আসলে আরবিতে একটা ঘোষণা ওই একই কথা যা আমি বলেছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার দূত আরবিতে এটা বলতে চান হ্যাঁ স্যার অবশ্যই আমি আরবিতে বলবো আপনি আমার সাথে সাথে বলবেন আর পরে এটার অনুবাদও বলবো ঠিক আছে আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাম হলেন আল্লাহর আল্লাহর বান্দা এবং রাসূল বান্দা এবং রাসূল মাশাআল্লাহ ধন্যবাদ এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ প্রদর্শন করেন আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন এভাবে আপনারা সমাজ সেবা করতে পারেন বোন আপনার কাছে একটা অনুরোধ আমার যে ইনশাল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও এবং নির্দেশনাগুলো মেনে চলবেন এবং ইনশাল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন বোন করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদুই আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Why adopt a Muslim character? I'm your host, Yusuf Estes. Why follow the prophetic way? We're going to be talking about some of the most important things about Islam today. Why worship none but Allah? Is Islam essential to uproot existing evils from the world? What it's all about, why we're here, and so much more. To get answers to your queries, দেখুন ইসলামের গল্প বলো প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোনো অমুসলিম ভাই আছেন হ্যাঁ ঠিক আছে আমার নাম বালা এমনিতে আমি একজন সাধারণ ইঞ্জিনিয়ার আমি নিজেও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমগ্র সৃষ্টি জগতের জন্য একজনই স্রষ্টা থাকা উচিত কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সৃষ্টি নিজেই ধরুন যে এই পৃথিবী স্রষ্টা নন কি নিজে নিজেকে ধ্বংস করতে পারে স্রষ্টা কি জগতের ধ্বংস সম্বন্ধে কিছু বলেছেন ভাই একটা প্রশ্ন করলেন যে তিনি একমত স্রষ্টা একজনই এবং এই বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই স্রষ্টা কি নিজে পৃথিবী ধ্বংস করতে পারেন এর কোনো উল্লেখ আছে কি না আপনি যদি কোরআন পড়েন যা সৃষ্টিকর্তা আল্লাহ সাবানা সর্বশেষ চূড়ান্ত বার্তা এটা বলা আছে যে তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং তিনি একদিন এটা ধ্বংস করে দেবেন এটা বলা আছে এবং যখন এটা ধ্বংস করবেন তিনি নতুন আর একটা সৃষ্টি করবেন সুতরাং এই জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন যাকে আমরা কিয়ামত বলি পৃথিবীর অন্তিম পরিণতি এবং আজকাল বিজ্ঞানীরা বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন যেমন ব্ল্যাক হোল বা এই ধরনের বিষয় কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায় যেমন ধরেন কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে এবং এই বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বের সাথে মিলে যায় তত্ত্ব কেন কারণ এগুলো হচ্ছে অনুমান যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন সেভাবে এটা ঘটবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেভাবেই ধ্বংস হবে এটা ধ্বংস হওয়ার পর সবকিছু পুনরুত্থিত হবে আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষায় কেমন করি তার উপর আল্লাহ বলেছেন সুরাম মুল্ক অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য তো ভাই এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে তো আপনি কি এই স্রষ্টাতে বিশ্বাস করেন আপনি কি মানেন যে স্রষ্টা একজনই আমি বিশ্বাস করি না যে ধরুন আমাদের এই মানব জাতি কি বিশ্বাস করেন না মানব জাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি অর্থাৎ দুঃখিত আপনি বলছেন যে মানব জাতি কি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে তো ভাই বলছেন যে মানব জাতি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে হ্যাঁ তারা করলে সেটাই সেটা কি আমি বলতে চাইছি আপনি মনে করেন মানব জাতি সৃষ্টিকে ধ্বংস করতে পারে হ্যাঁ ভাই বলছেন যে তিনি মনে করেন মানব জাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফল হতে পারবে না তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ সামান আল্লাহ চাইলেই এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের একটা হলো একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা যা আমরা মানুষেরা করে থাকি যেমন একটা গাছ সেটা আমরা কাটি কেটে কাঠ বের করি তারপর চেয়ার টেবিল বানাই এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি যা করতে পারে মানুষও এবং সর্বশক্তিমান আল্লাহ কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা যা মানুষ কখনোই করতে পারবে না শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন শুধু আল্লাহ করতে পারেন তাই আরবিতে খালাকা শব্দের দুটো মানে আছে একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা এবং খালাকা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটাই দিচ্ছেন সুরাতুরে অধ্যায় নম্বর বাহান্ন আয়াত নম্বর পঁয়ত্রিশ তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো উত্তর হচ্ছে না একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন আপনি গাছটিকে ধ্বংস করছেন গাছটি চেয়ার টেবিলে রূপান্তরিত হলো তো আপনি এটাকে নিশ্চিন্ন করতে পারছেন না শক্তি তার রূপ পরিবর্তন করে বিজ্ঞানীরা তাই বলেন তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে আমরা ইট বানাতে পারি বাড়ি বানাতে পারি আবার সেটা ধ্বংস করতে পারি কিন্তু অন্য কিছু তো রূপ নেবে শুধু আল্লাহ সুবান তালাই শূন্য অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করতে পারেন যে আমরা পারি না আপনি চেষ্টা করতে পারেন বলতে পারেন পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারি আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না এটা একেবারে অসম্ভব এটা শুধুমাত্র আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ করতে পারেন আমরা পারি না এ কারণে পবিত্রকরণ বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন বোনদের দিক থেকে ওখানে কোনো অমুসলিম বোন আছেন আসসালামু আলাইকুম এই প্রশ্নটা আসলে একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছে তার নাম স্বামীনাথন তিনি তথ্য প্রযুক্তির ওপর ব্যাচেলার ডিগ্রি করেছেন তার প্রশ্নটি হল ইসলাম কেন সমালোচনার ব্যাপারে এতটা স্পর্শকাতর আর কেন সালমান রুশদি বা ইউরোপীয় কার্টুনিস্টকে মৃত্যু পরোয়ানা দেয়া হয় সহজ ভাষায় বলতে গেলে ফতোয়া আর একটু ভালোভাবে কি প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয় বোন একটা ভালো প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে যে কেন মুসলমানরা সমালোচনার প্রতি এত স্পর্শকাতর তিনি সালমান রুশদির প্রসঙ্গ এনেছেন সমালোচনার ব্যাপারে কেন এত সংবেদনশীল বোন প্রতিটি মানুষই সংবেদনশীল আপনি আমাকে একজন মানুষ দেখান যে সংবেদনশীল নয় কিন্তু তাদের সংবেদনশীলতা বদলাতে থাকে সংবেদনশীলতা পরিবর্তিত হয় কিছু নির্দিষ্ট ব্যাপারে আমরা সংবেদনশীল কিছু ব্যাপারে তা নই তাই প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা পরিবর্তিত হয় যখন মুসলমানদের ব্যাপারে বলতে হয় আমরা মুসলমান আমরা আমাদের পালন করতে আল্লাহ সুবাহকে ভালোবাসি এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানই প্রকৃত মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়েও বেশি না ভালোবাসে আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়েও বেশি ভালো না বাসে এখন আমরা যদি দেখি যে মানুষ কিছু মানুষ তাদের সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে একটা গবেষণায় দেখা গেছে যে বানরেরও তাদের সন্তানদের খুব ভালোবাসে তো একটা বানরকে একটা কুয়ার মধ্যে রাখা হলো তার বাচ্চার সাথে তারপর পানি ঢালা হলো কুয়ার ভেতর পানি বাড়তে লাগলো তখন বানরটা তার বাচ্চাটাকে কোলে তুলে নিল পানি বাড়তে থাকলে সে তার বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করছিল যখন সে আর বাঁচাতে পারলো না সে নিজে বাচ্চা ফেলে লাভ দিয়ে বেরিয়ে এলো তাহলে তারা তাদের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি নয় এ কারণে বাচ্চাটাকে নিয়ে আসতে না পেরে সে নিজের লাভ দিয়ে বেরিয়ে চলে এলো এটা একটা পরীক্ষা মাত্র একইভাবে মানুষও তার বাচ্চাকে ভালোবাসে নিজেকে ভালোবাসে ঠিক আছে কিন্তু যখন মুসলমানদের প্রসঙ্গ আসে আমরা আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়ে বেশি ভালোবাসি উদাহরণস্বরূপ আপনি যদি আমাকে অপমান করেন আমি এটা পছন্দ করব না কিন্তু কিছু মনেও করব না আমি পছন্দ করব না কিছু মনেও করব না ঠিক আছে সমস্যা নেই কিন্তু আপনি যদি আল্লাহ এবং তার রাসুলকে অবমাননা করেন আমি বেশি কষ্ট পাব এটা সংবেদনশীলতা নয় এটার কারণ হচ্ছে তারা আমার খুব কাছের সুতরাং মুসলমানদের কাছে আল্লাহ এবং তার রাসুল খুবই ঘনিষ্ঠ এমনকি আমাদের সন্তানদের চেয়েও ঘনিষ্ঠ স্ত্রীর চেয়েও ঘনিষ্ঠ স্বামীর চেয়েও ঘনিষ্ঠ নিজের জীবনের চেয়েও ঘনিষ্ঠ তো এ কারণে আমি বলবো যে আপনি একটু অন্যভাবে প্রশ্নটা করতে পারতেন যে কেন মুসলমানরা আল্লাহ এবং তার রাসুলকে এত বেশি ভালোবাসে আপনি আমাকে একজন মানুষ দেখান আপনি যদি তাকে অপমান করেন ঠিক আছে কিন্তু তার মাকে অপমান করলে সে রেগে যাবে যদি কারো মাকে নিয়ে বাজে কথা বলেন সে অবশ্যই রেগে যাবে তো আমরা আমাদের আল্লাহ এবং রাসুলকে আমাদের মায়ের চেয়ে বেশি ভালোবাসি এ ব্যাপারগুলোর উপর ভিত্তি করে মুসলমানেরা বোঝাতে চান যে যখন সালমান রুশদি ব্র্যাকেটে একজন তথাকথিত মুসলিম মুসলিম পরিবারে জন্ম যখন তিনি বই লেখেন মিথ্যে সমালোচনা করেন শুধু কিছু বুঝতে পারছেন কিছু টাকার জন্য সে কারণে তখন মুসলমানরা তার তীব্র প্রতিবাদ করে আপনি বলছেন প্রতিবাদ করার আর কোনো ভালো উপায় ছিল কি না আমি মনে করি মুসলমানদের প্রতিবাদের সবগুলো উপায় সঠিক ছিল না অনেক সময় জানমালের ক্ষতি হয়েছে যা আমিও সমর্থন করি না কিন্তু তারা সংবেদনশীল যেহেতু এটার সাথে আমাদের পালনকর্তা আল্লাহ সাবানতাল এবং তার দুধ জড়িত কিন্তু আমাদের খারাপ লাগা উচিত কিন্তু তাদের কেউ কেউ অতি প্রতিক্রিয়াশীল কেউ কেউ আবার প্রতিবাদ করেছেন সহিংস উপায়ে যেটা করা উচিত নয় কেউ কেউ শান্তিপূর্ণ করা ঠিক আছে প্রতিবাদ করা উত্তম আর আপনি হয়তো আমার একটা আলোচনা ধর্মীয় মৌলবাদ কি মত প্রকাশের অধিকারের জন্য বাধাস্বরূপ শুরু থাকবেন আমি বিস্তারিত বলেছি সালমানুজদি কি করেছেন আর তিনি কিভাবে বইটি লিখেছেন ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান সর্বপ্রথম দেশ স্যাটানিক ভার্সেস যে নিষিদ্ধ করেছিল কোন দেশ ইন্ডিয়া শ্রী রাজীব গান্ধী সে সময়ের প্রধানমন্ত্রী তিনি তখন সেই বইটি স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিলেন ভারতে যা বইটি নিষিদ্ধকারী প্রথম দেশ এবং আমি এটাকে স্বাগত জানাই কিন্তু নিজের অজ্ঞতাবশত তিনি জানতেন না যে সেই একই বই স্যাটানিক ভার্সেসে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আল্লাহ তালা সম্পর্কে বাজে মন্তব্য করা ছাড়াও তিনি বাজে মন্তব্য করেছিলেন সীতা এবং শ্রীরাম সম্পর্কেও শ্রীরামকে নিয়েও যা মানুষজন বইটি পড়লে হয়তো নাও বুঝতে পারে আর ভেবে দেখেন আমি ইংরেজ সরকারের কাছে প্রশ্নটা করছি কয়েক বছর আগে একজন আমেরিকান লেখক ছিলেন সাহিত্যিক যিনি মার্গারেট থ্যাচারের নীতি নিয়ে চারক্ষরে একটা শব্দ ব্যবহার করেন মার্গারেট থ্যাচারের নীতি চারক্ষরের শব্দ ফাদার আঙ্কেল কাজিন কিং এবং তারা তাকে ব্রিটেনে আসতে নিষিদ্ধ করল কেন তিনি চারক্ষরের শব্দটা ব্যবহার করেছিলেন বলে এই সালমান রুশদি তিনিও এই একই শব্দ ব্যবহার করেন এবং এটাতে আইন যে যোগ করেন অনেকবার করেছেন ইংরেজি নীতি সম্বন্ধে আর মার্গারেট থাচারকে নিয়ে এবং তিনি তাকে সম্বোধন করেন জানেন কি না ম্যাগি বা দুশ্চরিত্রা আচ্ছা বেশ আপনি বলতে পারেন যে ইংরেজরা উদারমনা তারা কিছু মনে করবে না কিন্তু আপনি যদি দেখা করেন মার্গারেট থাচার ছেলের সাথে আর তাকে বলেন যে সালমান রুশদি আপনাকে দুশ্চরিত্রার ছেলে বলেছে তিনি কি করবেন আঘাত করবেন তোর সংবেদনশীলতা কি এটার উপর ভিত্তি করে সবাই আসলে সংবেদনশীল আবার মনে করেন এই একই ইংরেজ সরকার যা কিনা একজন আমেরিকান লেখককে নিষিদ্ধ করেছিল চার অক্ষরের শব্দের জন্য সালমান রুশদিকে তারা মেনে নেয় কেন কি কারণে কারণ তিনি নবী মোহাম্মদ সাল্লাহামের অবমাননা করেছেন তাই যেহেতু নবী মোহাম্মদ সাল্লামকে অবমাননা করেছেন তারা মার্গারেট থাচারকে বলা সে চার অক্ষরের শব্দটা হজম করে নিয়েছে কেননা তিনি ইসলামের নবীর অবমাননা করেছেন তো এভাবে নীতিগুলো বদলাতে থাকে আমরা যেটা বুঝি যে ইসলাম ধর্মে মত প্রকাশের স্বাধীনতা আছে বক্তব্যের স্বাধীনতা আছে কিন্তু এটা কখনোই সীমা অতিক্রম করবে না এটা কাউকে কষ্ট দিতে পারবে না আর এটার পক্ষে প্রমাণ থাকতে হবে কাউকে আঘাত দিলেও যুক্তিযুক্ত এবং প্রমাণ সাপেক্ষ হলে সেটা ভিন্ন কথা কিন্তু কুৎসা রটানো যাবে না কুৎসা রটানো এবং পরনিন্দা করা ইসলামে নিষিদ্ধ তো এর উপর ভিত্তি করে মুসলমানরা যেহেতু সালমান রুশদি যেহেতু সে আমাদের নবী মোহাম্মদ ইসলামকে অবমাননা করেছে এবং কুৎসার উঠিয়েছে এই কারণেই মুসলমানদের খারাপ লেগেছে এবং তারা রাগান্বিত হয়েছে আর এটা আমি সমর্থন করি এবং আমরা যদি বিশ্লেষণ করি অধিকাংশ ধর্মেই ধর্মকে অবমাননা করার শাস্তি খুব কঠিন আপনি যদি পড়েন বাইবেল যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন কোরআন শরীফ যদি পড়েন আর এটাকে ধর্মের অবমাননা বলে জানে এ কারণে মুসলমানরা এত রাগান্বিত আর আমরা সংবেদনশীল কারণ এটা এমন একটা কিছুর বিপক্ষে যা আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ আমি কি কোনো অমুসলিম কোনো ভাইয়ের কাছ থেকে কোনো প্রশ্ন নিতে পারি ওখানে কোনো অমুসলিম ভাই আছেন ঠিক আছে ভাই আপনার প্রশ্নটি করুন আমি নেলসন ম্যান্ডেলা একজন মেডিকেল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি আমি অনেক জায়গায় লেখা দেখেছি যে শান্তি হলো ইসলাম এটা ভালো কথা তা সেটা যে যাই মনে করুক না কেন অমুসলিমদের মধ্যে খ্রিস্টান লোকদের মধ্যে হিন্দু লোকদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এমনকি মুসলমানদের মধ্যে এটা আছে যে মুসলমান হওয়া মানে উদ্ধত এটা কেন হবে আবার একজন মানুষ হিসেবে আমি ঈশ্বরে বিশ্বাস করি একক ঈশ্বরে এমনকি আমি যিশুও বলি না আমি কি ঈশ্বরের দূতের উপর বিশ্বাস না রেখেও ইসলাম ধর্মে নিজেকে দীক্ষিত করতে পারি দয়া করে আগে শুনুন দূত বা নবীকে না মেনে কি আমি সেটা করতে পারি এ অবস্থায় আমি যদি নিজেকে ধর্মান্তরিত করি সবাই আমাকে যে নামে চেনে নেলসন ম্যান্ডেলা ধর্মান্তরিত হলেও আমি কি এই নামটা রাখতে পারবো ভাই দুটো প্রশ্ন করেছেন ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেন অমুসলিমরা ধরে নেয় যে মুসলিমরা আপনারা জানেন যে তারা ইসলামের অনুসারে ইসলাম মানে হলো শান্তি কেন তারা ধরে নেয় যে মুসলিমরা উদ্ধত ভাই আমি আপনার সঙ্গে একমত যে অধিকাংশ মুসলিমই মনে করে যে মুসলিমরা উদ্ধত সহিংস ইত্যাদি ভাইয়ের কারণটা হলো মিডিয়া মিডিয়া মিডিয়া সেভাবেই মুসলিমদেরকে তুলে ধরে আপনি আজকে দেখেন যে কোনো সন্ত্রাসী হামলা হলেই সাথে সাথে তারা মুসলিমদের দায়ী করে সব সময় ঠিক বা ঠিক যাই হোক না কেন ওকলাহমা বোমা হামলা যুক্তরাষ্ট্রে যাতে প্রায় একশো জন মানুষ মারা গিয়েছিল এটা ছিল আমেরিকার মাটিতে সবচেয়ে বড় বোমা হামলা দিনের পর দিন এটাকে বলা হলো মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র এতে মুসলিমরা জড়িত পরবর্তী সময়ে তারা জানতে পারলো যে এতে জড়িত ছিল দুজন মার্কিন সৈন্য কমিউনিস্ট তারা জড়িত ছিল এটা সংক্ষিপ্ত সংবাদে এলো শেষ ঘটনা শেষ তো মুসলমানদের ব্যাপারে হলে শিরোনামে চলে আসে আর অমুসলিমরা জড়িত থাকলে এটা সংক্ষিপ্ত সংবাদ যেমন ভারতীয় সংবাদপত্রে আপনি দেখবেন যে একজন পঞ্চাশ বছর বয়স্ক আরব পঞ্চাশ বছরের বয়সের আরব মুসলিম ১৯ বছরের এক মেয়েকে বিয়ে করছে দেখবেন যে অনেক বড় সংবাদ শিরোনাম পরের দিন পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম নয় বছরের মেয়েকে ধর্ষণ করেছে এটা সে সংক্ষিপ্ত সংবাদ তো মিডিয়া প্রথম পাতায় তুলে ধরে একজন পঞ্চাশ বছরের মুসলমান উনিশ বছর মেয়েকে বিয়ে করছে আর পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম নয় বছরের মেয়েকে ধর্ষণ করছে ছোট করে আসে তো এই হচ্ছে আমাদের মিডিয়া তাই আমি লেকচার দিয়েছি মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি বিষয়ে এটা ছিল এই আলোচনাটা আমি প্রায় এক বছর আগে দিয়েছিলাম বোম্বেতে মিডিয়া ও ইসলাম যুদ্ধ না শান্তি এবং আরো অনেক জায়গায় আর মিডিয়া কিভাবে কি করে বিস্তারিত বলেছি ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি আমাকে উদ্ধত মনে করেন না মার্শাল্লাহ আপনি কি মনে করেন এখানে যারা বসে আছেন তারা সবাই উদ্ধত কেউ কেউ সরি কারো কারো মুখ দেখে মনে হয় না না ভাই আপনি দেখেন আপনি দেখুন দেখুন ঈশ্বর কাউকে যে চেহারা দেন তার জন্য কি তাকে দোষী করা যায় আমি আপনার মুখ দেখতে পারছি না এখান থেকে আপনার মুখ দেখতে পারছি না আপনি পর্দা আমার মুখ দেখতে পারছেন আমি দেখছি না খোদা না করুক আপনার চেহারা যদি উদ্ধত হয় আপনাকে দায়ী করা যাবে না না তাই কখনো বলবেন না যে চেহারা উদ্ধত হ্যাঁ কারো ব্যবহার যদি আপনাকে খোঁচা মেরে থাকে এখানে কেউ কি আপনাকে মেরেছে আপনাকে কেউ গালাগাল করেছে না তো ভাই আপনি যদি বলেন চেহারা উদ্ধত তাহলে আপনাকে আবার ভেবে দেখতে হবে দেখুন চেহারা হলো ঈশ্বর প্রদত্ত তাই কাকে দায়ী করবেন ঈশ্বরকে না মানুষকে অথবা নিজেকে দায়ী করতে পারেন যে আপনি মনে করেছেন সে উদ্ধত আরেকটা ব্যাপার দেখেন ভাই মনোবিজ্ঞান আছে মনোবিজ্ঞানে বলা হয় যে দেখেন আমি একজন মেডিকেল ডাক্তার মনোবিজ্ঞানে বলা হয় ধরেন আপনি ভাবছেন যে মিস্টার এ আপনার শত্রু আপনার মনে হচ্ছে মিস্টার এ আপনার শত্রু ঠিক আছে কিন্তু তিনি একজন সাধারণ মানুষ গড়পর্তা মানুষ যখনই মিস্টার এ কে দেখছেন তাকে শত্রু ভাবছেন আপনি এবং আপনি রেগে যাচ্ছেন তার দিকে এভাবে তাকাচ্ছেন তিনি একজন স্বাভাবিক মানুষ যেহেতু আপনি সেভাবে তাকাচ্ছেন তিনিও রেগে যাচ্ছেন তো যখনই তিনি রাখছেন হ্যাঁ বলেছিলাম না দেখলেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে প্রথমে তো আপনি তাকিয়েছেন তিনি একজন সাধারণ মানুষ যেহেতু আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে মিস্টার এ আপনার শত্রু তিনি যখনই আসেন আপনি শত্রুর মতো আচরণ করছেন তার সাথে তিনি স্বাভাবিক কিন্তু আপনি তাকে দেখছেন তার চলাফেরা দেখছেন রেগে তাকাচ্ছেন তিনি ভাবছেন এই লোক আমার দিকে রেগে তাকাচ্ছে তাই তিনিও রেগে যাচ্ছেন তখন আপনি বলছেন দেখেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে কিন্তু শুরু করেছে কি আপনি তো এই মনস্তাত্ত্বিক মিডিয়া মানুষের মনের মধ্যে মাকড়সার জাল তৈরি করে দিয়েছে মিডিয়ার ফাঁদ হচ্ছে মুসলমানরা উদ্ধত সন্ত্রাসী সহিংস আপনাকে মেরে ফেলবে তো আপনি খুব সাবধান হয়ে গেলেন মানুষের মুখের দিকে তাকাচ্ছেন হয়তো কেউ সন্ত্রাসীর মতো দেখতে কারণ যখনই তারা বলছে সন্ত্রাসী মাথায় টুপি পরিয়ে দিচ্ছে তো যখনই মাথায় টুপি পরা কাউকে দেখছেন আপনি ভাবছেন সন্ত্রাসী তো আসলে এটা হলো মিডিয়া যেভাবে বিষয়টাকে দেখাচ্ছে তাই টুপির সাথে আমি স্যুট পরি পশ্চিমা পোশাক এবং ইসলামী পোশাক আর পাজামাও আমার গোড়ালির উপরে তো আমি এটা মিশ্রণ করি মিশ্রণ হলো পশ্চিমা সংস্কৃতির হালাল কিছু আমি নিতে পারি কিন্তু আমি মাথায় টুপি পরি তো আসলে এটা হলো মিডিয়া কিন্তু এমনিতে হ্যাঁ সমাজে কিছু বিপদগমের লোক থাকতে পারে আমি বলছি না যে নিজেদের মুসলমান দাবি করা সকল মুসলমানই ভালো লোক সকল ধার্মিক মুসলমান ভালো কিন্তু মুসলমান নামধারী সবাই ধার্মিক মুসলমান নাও হতে পারে ভাই আপনি বলেন তো ভারতের সবচেয়ে বেশি ভারতীয়কে কারা হত্যা করেছে কারা আপনি কি জানেন না কাশ্মীর কাশ্মীর জানেন তো কাশ্মীর হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় শুনেছেন মিডিয়ায় একদম ঠিক কাশ্মীর কিছু হলে কাশ্মীরি মুসলমান জিহাদি ঠিক তো ভাই আপনি কি জানেন ভারতে সবচেয়ে বেশি লোকদের কারা হত্যা করেছে হয়তো কাশ্মীরিরা তাই তো না আপনার কি মনে হয় আপনি কি মনে করেন হয়তো তারাই হয়তো হয়তো ঠিক আছে এটা একদম অবাস্তব কথা আপনি কি জানেন আসামে কতজন লোককে হত্যা করা হচ্ছে উলফা উলফার নাম শুনেছেন হয়তো হয়তো সংক্ষিপ্ত সংবাদে তাই তো সংক্ষিপ্ত শিরোনামে নয় উলফা হচ্ছে একটা হিন্দু সন্ত্রাসী সংগঠন তাদের প্রধান উদ্দেশ্যই হলো মুসলিমদের হত্যা করা তারা কাশ্মীরি বিদ্রোহীদের চেয়েও বেশি হামলা করে থাকে কিন্তু সংবাদে খুব কমই তাদের শোনা যায় আপনি কি মাওবাদীদের চলেন মাওবাদী মাওবাদীরা তারা ভারতের ছয়শটি জেলার মধ্যে থেকে পুলিশের ভাষ্যমতে একশো পঞ্চাশটিরও বেশি জেলা দখল করে আছে তাদের কাছে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে আধুনিক অস্ত্রের গোলাবারুদ বেশি আছে তাদের কাছে রকেট লঞ্চারও আছে আপনি কি জানেন আধা কিলোমিটার দূর থেকেও তারা পুলিশ ফাঁড়ি ধ্বংস করে দেয় এগুলো সংবাদে ছোট করে আসে হ্যাঁ স্যার তারা ভারতের জন্য কাশ্মীরিদের চেয়েও বড় বিপদ কাশ্মীরিরা শুধু কাশ্মীরেই গোলাগুলি করে সেটা ঠিক নেবে ঠিক পরে আলোচনা করব তাদের এই যুদ্ধ ন্যায় কি অন্যায় পরে আলোচনা করতে পারবো ঠিক নেবে ঠিক কিন্তু তারা স্থানীয় আর মাওবাদীরা পুরো দেশ কবজা করছে এবং সরকার মাওবাদীদের চেয়ে কাশ্মীরিদের নিয়ন্ত্রণ করতে বেশি টাকা খরচ করছে আমাদের বুঝতে হবে যে এই হচ্ছে মিডিয়া এটা মূলত মিডিয়াই সব সমাজে খারাপ জিনিস আছে মিডিয়া সমাজে দুষ্টু লোকদের খুঁজে বের করে এবং তুলে ধরে এভাবে যে মুসলিম মাত্র এরকম আমি নিশ্চিত কিছু কিছু লোক মুসলমান হওয়া সত্ত্বেও অপরাধী যারা হয়তো নিষ্পাপ লোকদের হত্যা করে থাকে তারা কোরআনের বিরোধী কিন্তু আরো বেশি অমুসলিম রয়েছে যারা আরো বড় অপরাধী যারা আরো বেশি ভারতীয়কে হত্যা করছে কিন্তু মিডিয়া তাদের তুলে ধরছে না তা আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় যে এর জন্য মিডিয়ায় দায়ী আর তা না হলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না ঠিক তো চিন্তা করেন আপনি হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন আমি এটা হ্যাঁ সেটাই প্রশ্ন করা যদি আপনি নিশ্চিত হতেন তাহলে আমাকে প্রশ্ন করতেন না তাই তো তো এটাই হচ্ছে প্রমাণ যে যদি আপনি মিডিয়ার কথা শোনেন কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করেন না তাই আমরা আপনার মতো লোকদের সম্মান করি নেলসন ম্যান্ডেলা আর এটা আমাকে দক্ষিণ আফ্রিকার সেই মহান নেতার কথা মনে করিয়ে দেয় হ্যানসন ম্যান্ডেলা এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আপনি বলেছেন যে আপনি একজন খ্রিস্টান এবং যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করেন আপনি জানতে চেয়েছেন আমি কি ইসলাম গ্রহণ করতে পারি মুসলমান হতে পারি রাসুলকে বিশ্বাস না করে আপনি বোঝাতে চেয়েছেন নবী মোহাম্মদকে বিশ্বাস না করার কথা ঠিক হ্যাঁ দূত বলতে তো যীশু খ্রিস্টকেও একজন দূত বলা যায় অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে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 করতে হবে কিনা ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে খ্রিস্টান পরিবারের জন্মের কারণে তিনি আগের নবীদের সম্বন্ধে জানেন তিনি যীশু খ্রিস্টের সম্পর্কেও জানেন ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন তিনি ইসলামের দর্শনে একমত ইসলাম গ্রহণও করতে চান কিন্তু নবী মোহাম্মদ সম্পর্কে তেমন কিছু জানেন না ঠিক আছে হ্যাঁ এই কারণে তিনি নবী মোহাম্মদের উপর বিশ্বাস না এনে ইসলাম গ্রহণ করতে পারবেন কিনা এই তার প্রশ্ন আর তাকে তো নাম পাল্টাতে হবে কিনা প্রথম প্রশ্নের ব্যাপারে বলা যায় যে আপনি একজন মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সকল নবীর উপর বিশ্বাস আনবেন না আমাদের সেই সকল নবীগণের উপরও বিশ্বাস আনতে হবে যাদের নাম কোরআনে আছে তিনি যদি আল্লাহর একজন দূত হয়ে থাকেন তাদের আমাদের ভালোবাসতে হবে সম্মান করতে হবে আর আপনার জানার জন্য বলছি ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস যা বিশ্বাসের একটি ধারা হিসেবে যীশু খ্রিস্টকে বিশ্বাসের কথা বলেছে কোনো মুসলিমই মুসলিম নয় সে যদি যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন না করে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবাহর সর্বশক্তিমান আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীগণের একজন আমরা বিশ্বাস করি যে তিনি মসিহ যাকে বলা হয় খ্রিস্ট আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতি নিয়ে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্য নিয়ে ভালো করেছিলেন খ্রিস্টান এবং মুসলিমরা এখানে একসাথে চলে কিন্তু কেউ প্রশ্ন করতে পারে তাহলে দুটোর পার্থক্য কোথায় দুটোর পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানি বিশ্বাস করেন যে যীশুখ্রিস্ট বা সাল্লাম নিজের অমরত্ব দাবিদার তিনি বলেন যে তিনি ঈশ্বর প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন দেখবেন কোথাও এমন একটাও নিঃশর্ত বক্তব্য নেই সমগ্র বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট বা ইসাল্লাহ সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো আমি আবারও বলছি যদি পড়েন বাইবেল সেখানে একটিও নিঃশর্ত বক্তব্য নেই একটিও দ্ব্যর্থহীন বাক্য পাবেন না সমগ্র বাইবেলে যেখানে যে খ্রিস্ট ভাই সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো এমনকি বাইবেলে দেখবেন যীশু খ্রিস্ট ভাই নিজে বলেছেন এর উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ যীশু খ্রিস্ট নিজে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ আমি ঈশ্বরের শক্তি দিয়ে শয়তানকে পরাভূত করি গসপল অফ লুক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ নম্বর বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের ইশারায় শয়তানকে পরাভূত করি গসপেল অফ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছায় চলি না আমার পিতার ইচ্ছায় চলি যে বলবো আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার নৈশ একজন মুসলিম যিশু খ্রিস্টমাইসাল্লাম ছিলেন একজন মুসলিম তিনি কখনোই দেবত্ব দাবি করেননি তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর আর আপনি যদি বাইবেল পড়েন সেখানে বুক অব এক্সা আছে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর বাইশ যে হে ইসরায়েলের লোকেরা এই নাজারাথের যিশুর কথা শোনো তোমাদের মধ্যে হতে ঈশ্বর কর্তৃক মনোনীত ব্যক্তি যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে আর তোমরা তার সাক্ষী ঈশ্বর কর্তৃক মনোনীত এক ব্যক্তি তোমাদের মধ্যে আছেন যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে তোমরা তার সাক্ষী আর যখন যীশু খ্রিস্ট ইসলামকে জিজ্ঞেস করা হলো আপনার প্রথম নির্দেশ কি তিনি অক্ষরে অক্ষরে সেই কথাটাই বললেন যা মুসাল্লাহাম বলেছিলেন বুক অব ডিটোনমি অধ্যায় ছয় অনুচ্ছেদ চারে যীশু খ্রিস্ট ইসলাম সে কথাটাই বলেন গসল মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ তিনি বলেন শোনো ইসরায়েলবাসী ঈশ্বর আমাদের ঈশ্বর হলেন একজন ঈশ্বর তো আপনি যদি মুসলমান হন মুসলমান হতে গেলে আপনাকে সকল নবীর উপর বিশ্বাস আনতে হবে সে আদম থেকে শুরু করে নু ইব্রাহিম ইসাক মুসা যিশু এবং নবী মোহাম্মদ সাল্লামের উপর তো এখন নবী মোহাম্মদ সাহাশ্লামের ব্যাপারে আপনার প্রশ্নে আসি আপনি হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না আপনি হয়তো তার জীবনী সম্বন্ধে জানেন না কিন্তু আপনাকে তার উপর বিশ্বাস আনতে হবে আর আপনি যদি খাঁটি খ্রিস্টানও হয়ে থাকেন যিশু খ্রিস্ট বা ইসাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেন নবী মোহাম্মদ সাহাশ্লামের ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে এমনকি নিউ টেস্টামেন্টেও ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অব ডিটোনমিতে অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব ডিটোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অব আয়জায়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো সাং অব সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো এমনকি নিউ টেস্টামেন্টেও তার কথা বলা হয়েছে যীশু খ্রিস্ট ইসলাম বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের ব্যাপারে গসপুল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গসপুল অফ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গসপুল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত এবং গসপুল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আপনার বোঝার জন্য আমি শুধু শেষের অনুচ্ছেদটা বলবো সবার শেষে যেটা বললাম যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লাম বলেন গসপুল অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যে তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে কিন্তু তোমরা এখন তা গ্রহণ করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজ থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন তো এখানে যীশু খ্রিস্ট সাল্লাম বলছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে তিনি বলছেন তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে অর্থাৎ খ্রিস্ট মানুষদের অনেক কথা বলতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেন তোমরা এখন তা বুঝতে পারবে না যখন সত্যের প্রতিরূপ আসবেন তিনি তোমাদের সত্যের পথে চালিত করবেন এখন অনেকে বলতে পারেন এই প্রতিরূপ হচ্ছে পবিত্র আত্মা তারা বুঝতে অক্ষম যে প্রতিরূপ কোনো পবিত্র আত্মার কথা বোঝায় না কেন কয়েকটা অনুচ্ছেদ আগেই গসপিল অফ জনের অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাতে যীশু খ্রিস্টাম বলছেন যে তোমাদের ভালোর জন্য আমাকে যেতে হচ্ছে কেননা আমি না গেলে সত্যের প্রতিরূপ আসবেন না সুতরাং আমি যদি যাই আমার প্রস্থানেই তার আগমন নিশ্চিত সেই প্রতিরূপ এবং শান্তি আসবে যদি যীশুখ্রিস্ট সাল্লাম বিদায় নেন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আসার অনেক আগে থেকে এই প্রতিরূপে এখানে ছিলেন তিনি এখানে ছিলেন যখন যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন তিনি তখনও ছিলেন যখন তাকে দীক্ষা দেওয়া হয় তো এই প্রতিরূপ এবং শান্তির দূত কোনো পবিত্র আত্মাকে বোঝায় না এটা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বোঝায় কারণ ভবিষ্যৎবাণী বলছে তিনি যাই শুনবেন তিনি বহন করবেন আর আমরা জানি যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশক্তমান আল্লাহর কাছ থেকে দৈববাণী পেয়েছিলেন এবং তিনি তা প্রচার করেছিলেন আর নবী মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে একমাত্র ধর্মদূত যিনি যীশুখ্রিস্টকে মহিমান্বিত করেছেন আর কোনো বিশ্বাস নেই যা যীশুখ্রিস্টকে বিশ্বাস করার ব্যাপারে কথা বলে অনুচ্ছেদ তৈরি করে এই মহিমান্বিত কোরআন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণীর কারণে আর তিনি যে দৈববাণী ধারণ করেছেন সে কারণে একশো পঞ্চাশ কোটিরও বেশি মানুষ আজ যীশুখ্রিস্টকে ঈশ্বরের দূত হিসেবে বিশ্বাস করে থাকে যদি নবী মোহাম্মদ সাল্লাম সেটা না বলতেন যদি এই কিতাবে তার কথা প্রকাশিত না হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না যে যীশু খ্রিস্ট ঈশ্বরের দূত যেহেতু নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমরা সকল মুসলমান সন্দেহাতীত ভাবে বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীদের মধ্যে একজন একইভাবে আপনি যদি খ্রিস্টান হন আর আপনার ধর্মগ্রন্থ পড়েন নবী যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের ব্যাপারে এখন যেহেতু আমি তুলনামূলক ধর্ম নিয়ে পড়ি আমি হয়তো যীশু খ্রিস্ট সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু অধিকাংশ মুসলমানে আপনি যদি জিজ্ঞেস করেন যিশুকে ছিলেন তিনি একজন নবী কিন্তু আপনি বিস্তারিত জিজ্ঞেস করলে তারা নাও জানতে পারে তারা বিশ্বাস করে যে তিনি নবী আমি তুলনামূলক ধর্মতত্ত্ব বাইবেল এগুলো পড়ার পরে হয়তো অন্য মুসলমানদের চেয়ে অনেক বেশি জানি কিন্তু সকল মুসলমানকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন নবী একইভাবে একজন মুসলমান হওয়ার জন্য আপনাকে অন্তত এটা মেনে নিতে হবে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ আল্লাহর দূত যদি না মানেন তাহলে হতে পারবেন না কারণ তিনি সর্বশেষ ও চূড়ান্ত নবী আপনি হয়তো তার সম্বন্ধে বিস্তারিত জানেন না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তিনি একজন নবী এবার আপনার শেষ প্রশ্নে আসি যে যদি আপনি ইসলাম গ্রহণ করেন আপনাকে নাম পরিবর্তন করতে হবে কিনা যদি আপনার নামের সাথে শির্ক জড়িত থাকে অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা তখনই আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক হবে আর না হলে আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয় এটা ঐচ্ছিক আপনি চাইলে এটা করতে পারেন না চাইলে দরকার নেই তবু মুসলমান হতে গেলে নাম পরিবর্তন করাটা জরুরি নয় আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে বিশ্বাস পরিবর্তন মানে বিশ্বাস করা যে ঈশ্বর একজনই যাকে উপাসনা করা যায় আর নবী মোহাম্মদ আল্লাহর দূত এবং অন্যান্য সকল নবী আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নু ইব্রাহিম মুসা যিশু এবং সকল নবীদের সাথে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরও বিশ্বাস আনা কেউ যদি বলে যে আমি মুসলমান হতে চাই কিন্তু আমি যীশু খ্রিস্টকে ঈশ্বরের দূত বলে মানি না একজন মুসলমানের বিশ্বাস করতে হবে সে যদি না জেনে থাকে যে মুহূর্তে আমি তাকে কোরআন দেখাবো কোরআন বলছে সে বিশ্বাস করা শুরু করবে সে বিশ্বাস করবে যে যীশু খ্রিস্ট আল্লাহর একজন দূত একইভাবে একজন মুসলমানের জন্য সকল নবীদের উপর বিশ্বাস আনা উচিত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়াও আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যারা যারা এসেছিলেন কিন্তু নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয় আপনি বলছেন আপনার ড্রাইভিং লাইসেন্স নেলসন ম্যান্ডেলা নাম আছে আপনার পাসপোর্ট আপনাকে পাল্টাতে হবে না ড্রাইভিং লাইসেন্স বদলাতে হবে না লোকে আপনাকে নেনসেল বলে ডাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও আপনার মনে যে মাত্র একজনই যাকে উপাসনা করা যায় তিনি ছাড়া আর কাউকে নয় এবং নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত বাকি সকল নবীর সহ আদম থেকে শুরু করে যিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত ভাই নেনসাল হ্যাঁ স্যার আমি যদি বলি যে আপনার নাম নেনসালি রাখতে পারেন বিশ্বাস করবেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ স্যার আপনি হয়তো তার সম্পর্কে বেশি কিছু জানেন না আপনি হয়তো জানেন না যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন যদি জানেন তো ভালো কিন্তু এটা বাধ্যতামূলক নয় তখন বিশ্বাস করবেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের দূত হ্যাঁ স্যার আপনি বিশ্বাস করেন হ্যাঁ আপনি হয়তো বিস্তারিত জানেন না তা বিশ্বাস করেন হ্যাঁ আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর নন যিশু ঈশ্বর নন যিশু ঈশ্বরের একজন দূত খুব ভালো মাশাল্লাহ তো আপনি কি শাহাদ পড়তে চান হ্যাঁ আচ্ছা আমি আরবিতে বলবো আপনি সাথে সাথে বলবেন আপনি কি মানেন যে ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি মানেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ। আপনি কি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের একজন দূত হ্যাঁ কেউ কি আপনাকে জোর করছে গ্রহণ করতে ইসলাম না কেউ আপনার উপর চাপ প্রয়োগ করছে না কোন অর্থনৈতিক চাপ টাকা না টাকার কোনো হ্যাঁ। ব্যাপার নেই তো আপনি মন থেকেই বলছেন হ্যাঁ। আপনার নিজের ইচ্ছাতে কোন চাপ নেই আপনার উপর বেশ আমি আরবিতে বলবো আপনি সাথে সাথে বলবেন আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশাদু وأشهد ওয়াশহাদু أن আন্না محمدا মুহাম্মাদান عبده আবদুহু ورسوله ওয়া রাসূলুহু ما شاء الله আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং নবী মোহাম্মদ নবী মোহাম্মদ হলেন হলেন আল্লাহর দূত আল্লাহর দূত এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাশাল্লাহ ভাই আপনি এখন মুসলিম এবং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি আপনাকে হৃদায়ত দেন এবং ইনশাল্লাহ জান্নাতে জায়গা দেন এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা তিনি আপনাকে ইনশাল্লাহ জান্নাতে নিয়ে যাবেন এবং আমি অন্যান্য ভাইদের প্রতি বলবো যে যখনই কেউ গ্রহণ করবেন ইসলাম আপনারা বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন আরও সহনশীল হবেন কারণ আমাদের দিনে একজন নতুন মানুষ আসছেন তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন এবং ইনশাল্লাহ আমি দোয়া করছি আপনি আপনার নাম নেলসনে রাখতে পারেন আপনাকে নাম বদলাতে হবে না এটা আসলে আবশ্যিক নয় আপনাকে নাম বদলাতে হবে না আপনার নাম নেলসনে রাখতে পারেন এবং একই সাথে একজন ধার্মিক মুসলিম হতে পারবেন কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন এবং যতটুকু নির্দেশনা আপনি পাবেন ইনশাল্লাহ তা প্রয়োগ করেন এবং আমি আপনাকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ স্যার আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় তাহাজুদ করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় এখানে আর কোনো অমুসলিম ভাই আছেন এখানে একজন আছেন তিনি তামিল ভাষায় প্রশ্ন করতে চান যেটা অনুবাদ করা হবে অনুবাদ করার মতো কেউ আছেন কোনো ভাই অনুবাদ করবেন হ্যাঁ ভাই এখানে একজন অনুবাদক আছেন সবাইকে শুভ সন্ধ্যা আমি বালাজি ইউরেকা ফরবস কাজ করছি யூஸ்வலாக அந்த சாதாரண ஒரு எறும்போட உயிரோட வேல்யூ ஒன்று தான் நம்ம ஹியூமனோட உயிரும் ஒன்று அதோட வேல்யூ ஒன்று தான் ஸோ நம்ம இந்த பீஃப் மட்டன்லாம் சாப்பிட்றோம் ஸோ அது தப்பு இல்லையா தென் வந்து பார்த்தீங்கன்னா இந்த இந்த ஹிந்து முஸ்லீம் கிறிஸ்டின் மூணு இந்த Bhagavad Gita plus Bible then Quran மூணு கேஸ்டும் ஃபைனலாக எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்க தான் சொல்கிறாங்க ஸோ முஸ்லீமை மட்டும் ஸ்பெஷலாக நீங்கள் சொல்கிறது சரியா புரியல ভাই একটা প্রশ্ন করেছেন যে একটা পিঁপড়া মারাও অন্যায় যদিও পিঁপড়া ক্ষতিকর হতে পারে কিন্তু আরও বৃহৎ দৃষ্টিতে দেখতে গেলে মুসলমানরা যা করে তা হল গরু এবং অন্যান্য পশু হত্যা করে ওনার মতে মুসলমানরা অনেক বেশি গরুর মাংস খাসির মাংস ইত্যাদি খায় তো এটা কি অন্যায় নয় কারণ গীতা বাইবেল কোরআন সব জায়গায় বলা আছে যে আপনাকে সকল প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে কিন্তু এটা করা হচ্ছে না ভাই যে প্রশ্নটা করলেন যে একটা পিঁপড়া মারাও অন্যায় এবং জীবন্ত প্রাণী মারাও অন্যায় তো কেন মুসলিমরা মাংস খায় গরু খাসি ইত্যাদি এটা কি অন্যায় নয় আমাদের কি দয়া দেখানো উচিত নয় আমি ভাইয়ের প্রশ্নের প্রথমাংশের সাথে একমত এবং এটা বুঝি যে তিনি ইংরেজি বুঝতে পারেন যদিও বলতে পারেন না আমাদের মধ্যে অনেক লোক আছেন যারা ইংরেজি বুঝতে পারেন যদিও বলতে পারেন না বাংলাতে প্রশ্ন করেন তা আমার মনে হয় বাংলাতে বললেও ভাই বুঝবেন যদিও তিনি ইংরেজিতে প্রশ্নটা করেননি কারণ তিনি তামিল ভাষাতে বেশি সাবলীল হত্যার ব্যাপারে যে কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা অন্যায় ইসলাম ধর্মে এমনকি ইসলামেও কোনো জীবন্ত প্রাণীকে অপ্রয়োজনে হত্যা করা পাপ এ বিষয়ে একটা হাদিস আছে নবী বলেছেন যখন এক লোক বনে আগুন জ্বালাচ্ছিল নবী বললেন এখানে আগুন জ্বালানোর কারণে এখানে পিঁপড়া আছে অন্য জায়গায় জালয়ের মানে হচ্ছে নবী নিজেও চিন্তিত ছিলেন যে বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যেতে পারে তিনি সেই সাহাবাকে জায়গা বদলাতে বললেন যাতে পিঁপড়া না মারা যায় এবার আপনার মূল প্রশ্নে আসি কেন মুসলিমরা মাংসাশী প্রাণী হত্যা করে মাংস খায় ইত্যাদি প্রথমে আমি আপনাকে বলবো যে একজন মুসলমান একশো ভাগ নিরামিষী হয়েও একজন খাটে মুসলমান হতে পারেন মাংস খাওয়াটা আবশ্যিক নয় ইসলামে কিন্তু যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা অনুমতি দিয়েছেন মাংস খাওয়ার জন্য কেন তো আমরা খাবো না আপনি যদি ভেবে দেখেন পবিত্রকরণে বলা আছে সুরামাহিদা অধ্যায় পাঁচ এক নম্বর এক যে তোমাদের জন্য বৈধ হলো চতুষ্পদ পশু তাহলে চতুষ্পদ পশু খাওয়া আমাদের জন্য বৈধ কোরআন বলছে সুরনাহাল উদ্দেশ্য হলো আয়াত নম্বর পাঁচ যে সর্বশক্তিমান আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছেন গবাদি পশুর মাংস এবং আরও অন্যান্য জায়গায় সুরমিন অধ্যায় তেইশ আয়াত নম্বর একুশ আরও অনেক জায়গায় এখন আমরা যদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি এমন কোনো নিরামিষ খাবার নেই যাতে মানুষের প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে মানুষের দরকার হয় অ্যামিনো অ্যাসিড একুশ ধরনের অ্যামিনো অ্যাসিডের দরকার হয় যার মধ্যে অধিকাংশই শরীরে উৎপন্ন হয় কিন্তু আটটি খাবারের মাধ্যমে জারিত করা হয় এদেরকে বলা হয় আটটি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমার জানা মতে এমন কোনো শাকসবজি নেই যাতে আট ধরনের অ্যামিনো অ্যাসিড আছে তাই এমন কোনো শাকসবজি নেই যেটাকে বলা হয় সম্পূর্ণ খাদ্য সুতরাং এগুলো আমিষ জাতীয় খাবার থেকেই সংগ্রহ করতে হবে আপনি যদি আরও বিশ্লেষণ করে দেখেন আমিষ জাতীয় খাবার এটা পুষ্টিকর ভিটামিন কে তে ভরপুর আর আরও গভীরভাবে দেখলে যদি আপনি দেখেন তৃণভোজী প্রাণীদের দাঁত গরু ছাগল ভেড়া তাদের দাঁত সমান তারা শুধু শাকসবজি খায় শুধু ঘাস খেতে পারে মাংস খেতে পারে না আপনি যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো দেখেন বাঘ সিংহ নেকড়ে চিতা তাদের সবার সুচালো দাঁত আছে কুকুরের দাঁতের মতো এই প্রাণীদেরকে বলা হয় মাংসাশী প্রাণী তারা শুধু মাংস খায় তারা শাকসবজি খায় না আপনি যদি মানুষের দাঁতগুলো ভালো করে দেখেন আয়নার সামনে গিয়ে মানুষের আছে সমান দাঁত আবার সুচালো দাঁতও আছে যদি সর্বশক্তিমান ঈশ্বর চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে কেন তিনি আমাদের এই সুচালো দাঁত দিলেন কেউ বলতে পারেন কেন কারণ সর্বশক্তিমান ঈশ্বর চান যে আমরা দুটোই খাই মাংসও খাই শাকসবজিও খাই মাংস তিনি যদি চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে তিনি কেন সুচালো দাঁত দিলেন আবার আপনি যদি মানুষের পরিপাকতন্ত্রটাকে বিশ্লেষণ করে দেখেন এটা উভয় খাদ্যই হজম করতে পারে সবজি এবং আমিষ জাতীয় খাবার তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র গরু ছাগল ভেড়া এরা শুধু শাকসবজি জাতীয় খাবারই হজম করতে পারে মাংস হজম করতে পারে না আবার মাংসাশী প্রাণীদের পরিবাকতন্ত্র দেখেন সিংহ বাঘ নেকড়ে শুধু মাংসই হজম করতে পারে শাকসবজি হজম করতে পারে না কিন্তু মানুষের পরিবাকতন্ত্রে আছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র এটা উভয় খাদ্য হজম করতে পারে সবজি আবার আমিষ জাতীয় খাবার মাংস জাতীয় খাবার বা ঈশ্বর যদি চাইতেন আমরা খাটি নিরামিষই হই কেন তিনি আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যে উভয় খাদ্য হজম করতে পারে কিন্তু এটাই স্বাভাবিক তো আপনি ভেবে দেখেন যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন তারা সবজিও খেতে পারে আবার মাংসও খেতে পারে নিরামিষ এবং আমিষও আর অনেক লোকেরই ভুল ধারণা একটা আছে যে অধিকাংশ ধর্মই আমিষ জাতীয় খাবার খেতে নিষেধ করেছে আবার হিন্দুদের অনেকেই একটা ভুল ধারণার শিকার তারা মনে করেন যে হিন্দুত্ববাদ আমিষ জাতীয় খাদ্য খাওয়া নিষেধ করে থাকে আসলে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ এতে আছে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্য আর কিছু প্রাণীকে খাদ্য হওয়ার জন্য তা যারা খাবার হিসেবে তৈরি প্রাণী খেয়ে থাকেন তারা কোনো পাপ করছেন না আবার মনুস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ উনচল্লিশ সর্বশক্তিমান ঈশ্বর প্রাণীদের সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্য তা যদি প্রাণীদেরকে খেয়ে থাকেন কোনো পাপ করছেন না মনুস্মৃতি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একচল্লিশে আছে যে উৎসর্গের প্রাণীদেরকে হত্যা করা কোনো পাপ নয় হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে এরকম অনেক উক্তি আছে যেখানে আমিষ জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়েছে আপনি যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় অষ্টআশি যুধিষ্ঠির যিনি পাণ্ডব ভাইদের মধ্যে সবার বড় তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যে যজ্ঞতে অর্থাৎ পূজাতে আমরা কি উৎসর্গ করতে পারি যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন ভীষ্ম উত্তর দিলেন যে যজ্ঞতে পূজাতে তুমি যদি লতাপাতা গাছপালা দাও তাহলে আমাদের পূর্বপুরুষেরা এক মাসের জন্য সন্তুষ্ট হবেন যদি মাছ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন দুই মাসের জন্য তুমি যদি তাদের মাংস দাও তিন মাস যদি খরগোশ দাও তাহলে চার মাস যদি ছাগল দাও তো পাঁচ মাস যদি শুকর দাও ছয় মাস আর যদি হরিণ দাও তাহলে ছয় মাস যদি পাখি দাও সাত মাস আর এভাবে তালিকাটা বড় হতে থাকে এরপর বলা আছে যে একটা সার যজ্ঞতে দিলে এগারো মাস একটা গরু জবাই করলে পূর্বপুরুষেরা পুরো এক বছরের জন্য সন্তুষ্ট থাকবেন আর তুমি যদি একটা গন্ডার উৎসর্গ করো আমাদের পূর্বপুরুষেরা সর্বদাই সন্তুষ্ট থাকবেন মহাভারতে এই পুরো মেনুটাই দেওয়া আছে তা যদি বেদ এবং অন্য হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাদের ঋষি এবং ধর্মযাজকেরা আমিষ খেয়েছেন এমনকি গরুর মাংস কিন্তু অনেক হিন্দুকেই আপনি বলতে শুনবেন যে আমিষ খাওয়া নিষিদ্ধ কারণ তারা অহিংস আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছেন আপনারা জানেন জৈন এবং আরো যারা এই অহিংসতে বিশ্বাস করেন তারা বলেন যে জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ তাই পশু হত্যা এটা পাপ আমি এর সাথে একমত যে কোনো প্রাণীকে হত্যা করা বিনা প্রয়োজনে করলে পাপ কিন্তু আপনি যদি বলেন যে জীবিত প্রাণী হত্যা করা মাত্রই পাপ তাহলে আমি বলি যে এই যে গাছপালাগুলো আছে এদেরও জীবন আছে আগে আমরা জানতাম না যে উদ্ভিদের জীবন আছে তাই তারা বলতো যে গাছ কাটা ঠিক আছে আজকে আমরা জানি যে এমনকি গাছেরও প্রাণ আছে তখন তাদের যুক্তি পাল্টে বলে জাকির ভাই গাছের প্রাণ আছে ঠিকই কিন্তু গাছ ব্যথা অনুভব করে না তাই গাছকে হত্যা করা সবজি খাওয়া আমিষ বা মাংস খাওয়ার তুলনায় অনেক কম অন্যায় এখন বিজ্ঞানের উন্নতিতে আমরা জানি যে এমনকি গাছেরাও ব্যথা অনুভব করে কিন্তু তারা যখন কাঁদে আমরা গাছের কান্না শুনতে পারি না কারণ আমরা প্রতি সেকেন্ডে মাত্র বিশ থেকে বিশ হাজার কম্পন তরঙ্গের শব্দই শুধু শুনতে পাই এর যে কম বা বেশি আমরা শুনতে পারি না তাহলে দেখা যাচ্ছে যে গাছেরাও কাঁদে কিন্তু আমরা গাছের কান্না শুনতে পারি না গাছে ব্যথা অনুভব করে বিজ্ঞান আমাদের বলছে তখন যুক্তি পাল্টা যে হ্যাঁ হ্যাঁ ভাই জাকির আমরা বুঝলাম যে গাছেরও প্রাণ আছে তাদেরও ব্যথা লাগে কিন্তু ব্যাপারটা হলো যে গাছে দুই তিনটা ইন্দ্রিয় আছে প্রাণীদের আছে পাঁচটা ইন্দ্রিয় তাই প্রাণী হত্যা করা আরো বড় পাপ তর্কের খাতিরে যদি কথাটা মেনেও নেই যে গাছের দুটো ইন্দ্রিয় তিনটি ইন্দ্রিয় আছে প্রাণীদের আছে পাঁচটি ইন্দ্রিয় আর সে কারণে প্রাণী হত্যা করা বেশি অন্যায় তো তাদের কাছে আমার প্রশ্ন যে ধরেন একজন লোক তার এক ভাই আছে যে হচ্ছে মুখ আর বধির শুনতেও পারে না বলতেও পারে না এখন কেউ যদি তাকে গিয়ে মেরে ফেলে ধরেন আপনার নিজেরই ভাই যে মুখ ও বধির কথা বলতে পারে না শুনতেও পারে না এখন কেউ যদি তাকে হত্যা করে আপনি কি বিচারকের কাছে গিয়ে বলবেন যে হুজুর হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল সে বলতে পারতো না শুনতে পারতো না আপনি কি তাই বলবেন আপনি বলবেন যে হুজুর হত্যাকারীকে দ্বিগুণ শাস্তি দিন কারণ আমার ভাই ছিল একজন নিষ্পাপ মাসুম সে বলতে পারতো না শুনতেও পারতো না তো ইসলামে এরকম কোনো বিধান নেই যে কম ইন্দ্রিয় থাকলে কম শাস্তি পাবেন বা বেশি ইন্দ্রিয় থাকলে বেশি শাস্তি পাবেন কোরআন বলছে যে তোমাদের যে সকল উত্তম জিনিস দেওয়া হয়েছে তোমরা তা ভক্ষণ করো যে পর্যন্ত সেটা বৈধ এবং হালাল অনুমতি আছে তো ইসলামে পশু জবাইয়ের অনুমতি আছে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে বিনা কারণে শিকার করার জন্য খেলার জন্য এটা নিষিদ্ধ যেমন বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যাবে তাই নবী বলেছেন এটা করোনা তো যে কোনো জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ যদি না এটা খাওয়ার মাধ্যমে জীবন ধারণের জন্য হয়ে থাকে আর যদি এটা সেই সব অনুমোদিত প্রাণীদের মধ্যে হয়ে থাকে যেগুলোকে আল্লাহ বৈধ করেছেন যেভাবে মনুস্মৃতিতে বলা আছে ঈশ্বর কিছু প্রাণীকে করেছেন খাদ্য আর কিছুকে খাদক যদি আপনি খাওয়ার জন্য প্রাণী হত্যা করেন তাহলে কোনো পাপ করছেন না আর না হলে এমনিতে আপনি যদি বুঝতে পারেন যদি অমুসলিমরা আমিষ জাতীয় খাবার নাও খায় আমার তাতে কোনো রকম সমস্যা নেই কারণ যদি ভারতের প্রত্যেক অমুসলিমই আমিষ খাওয়া শুরু করেন তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে তাই অমুসলিমরা আমিষ না খেলে আমার কিছু যায় আসে না কিন্তু কেউ যদি অভিযোগ করেন যে প্রাণী হত্যা অন্যায় সেজন্য আমি উত্তরটা দিচ্ছি আর না হলে ইসলামে আপনি একজন নিরামিষ ভোজী হয়েও উত্তম মুসলমান হতে পারেন কিন্তু যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন আমিষ খাওয়াতে কোনো রকম সমস্যা নেই যদি এটা অনুমোদিত প্রাণীর মধ্যে হয়ে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন আমরা এটা শেষ প্রশ্ন হিসেবে নেব জাকির ভাই অমুসলিম বোন হ্যাঁ আপনি আপনার প্রশ্নটি করুন আল্লাহ এল্লাম ஒரு நொடியில செய்ய முடியும் கடவுளால எல்லாம் படைக்க முடியும் அப்படின்னும் போது மக்களை படைக்கிறதுக்கு மட்டும் ஏன் ஆறு நாள் ஆனது அஹ் உ- உலகத்தை படைக்கவும் மக்களை படைக்கிறதுக்கும் ஆறு நாள் ஆனது சொல்றாங்க அதனால அது என்னன்னு தெரிஞ்சுக்கணும் আসসালামু আলাইকুম ভাই তার প্রশ্নটি হল যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন অনেক এতায় আছে আল্লাহ বলেন কোরআনে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর উনষাট ইন্না ইন্দাল্লাহ কামিল আদম খালাকা মিন আল্লাহ আদম আল্লাহামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি বলেন হও আর তা হয়ে যায় তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হওয়ার হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি নয় মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনে সৃষ্টি করবেন তাই তিনি করলেন এমন না যে আল্লাহ একদিনে করতে পারতেন না একদিন কেন এক সেকেন্ডেও তিনি করতে পারতেন আল্লাহ চেয়েছেন এটা ছয় দিনে বানাতে সেজন্য ছয় দিনে হয়েছে তো আল্লাহ যাই চান তিনি শুধু বলেন কোন ফাইয়া কোন হও আর এটা হয়ে যায় এই সৃষ্টি জগতে তিনি বলেন হও আর হয়ে গেল তবে আল্লাহ এটা ছয় দিনে বানাতে চেয়েছিলেন সেজন্য ছয় দিনে হয়েছে এমন যে তিনি এর চেয়ে কম বা বেশি সময় বানাতে পারতেন না এটাই তিনি চেয়েছিলেন আর আল্লাহ যাই ইচ্ছা করেন তাই হয়ে যায় সহজে আশা গুরুত্বটা পেয়েছেন এক ভাইয়ের কাছ থেকে একটা অনুরোধ এসেছে যে যারা ইসলাম গ্রহণ করেছেন আমরা অনুষ্ঠানটা শেষ করার আগে এক ভাই নেলসন নেলসন ম্যান্ডেলা তিনি গ্রহণ করেছেন ইসলাম আমি তার হাতে কোরআনের একটি অনুবাদ তুলে দিতে চাই আমি স্বেচ্ছাসেবক বন্ধের অনুরোধ করব তার হাতে একটি কোরআনের অনুবাদ তুলে দিতে যে মহিলা ইসলাম গ্রহণ করেছেন নেলসন ম্যান্ডেলাকে অনুরোধ করব তিনি কে আছেন নেলসন ম্যান্ডেলাকে এখানে আছেন হ্যাঁ অনুরোধ করছে মঞ্চে আসার জন্য যাতে আমি আপনাকে কোরআনের অনুবাদ দিতে পারি আমি আরও অনুরোধ করছি কয়েকজন বোন ইসলাম গ্রহণ করেছেন আমি চাইব যে আমাদের মহিলা স্বেচ্ছাসেবকেরা কোরআনের অনুবাদ তাদের হাতে একটি করে তুলে দেবেন ওয়াকি দোয়ান আলহামদুলিল্লাহ রবিল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 মুজফার bin Mohsin doctor Hafez A B M Hezbullah Ahmadullah bin Mohammad লাভার হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবেই দায়িত্বটা নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি থাকবে এই ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মনি মুক্তা আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন সহি বুখারি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় হাদিস সংখ্যা পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله I'll be summarizing to you what Sheikh Muhammad Ayyub the former Imam of the prophetic masjid in Medina al madina Al-Munawwara said in his khutbah or sermon today and I will be summarizing because I understand that many of you are under the sun, and I'm so sorry. May Allah give you a great reward for what you have done and come to do today in abundance. The Shaykh started today by praising Allah subhanahu wa ta'ala who revealed the book upon his Prophet Muhammad so it will be a warner to the worlds. And he testify that there is no deity worthy of worship except Allah, and that Muhammad is the messenger of Allah. May Allah's peace and blessings be upon him. He actually recited the ayah and hold to the rope of Allah altogether and do not divide among yourselves. And remember the bounty of Allah upon you when you were enemies, and He joined your hearts out of his own mercy, and you became brothers, and you were on the verge of a ditch in hellfire, and he saved you from it. So that is how Allah clarifies his signs for you so that you may seek guidance. He also addressed the idea of the importance of joining hearts together around those who have authority among us and the scholars, and the importance of uniting our word and our rules, because that is the reason for us to come together and we shall not divide among ourselves. We shall not be divided into groups and parties. Rather, we should be all one united ummah. And especially in the times of trials and tribulations, because Allah has guided us to follow this straight path of His and the law of the Sharia and the correct faith in Allah subhanahu wa ta'ala. This is based on the book of God Almighty because it is the strong road and it is the straight path and the wise remembrance of Allah. The glorious Quran is indeed the clarifier of the truth, and whoever seeks any guidance in other than the book, meaning the book of Allah, will go astray. And he then comes to tell us the story of the two famous tribes in Medina at the time of the Prophet, Al Aus and Al Khazraj, two very famous tribes who had, before the coming of the Prophet, peace be upon him, so many wars during the time of ignorance, and they were staunch enemies, and they had some ill feelings towards each other. But then, after the coming of Prophet Muhammad, peace be upon him, they were all united under the banner of Islam as the Prophet came with his mission of mercy and tranquility. So they became loving brothers to each other, and they gave us great examples in this way. Allah the Almighty said in another verse, He is the one who supported you with His victory and with the believers, and He joined their hearts together. If you were to spend what is on earth altogether, you will not be able to join their hearts together, but Allah joined their hearts, and Allah united them, for He is the dignified and the wise. And then he talked about some incidents during the time of Prophet Muhammad, peace be upon him, when um, there was a time when he did not give the Ansar or supporters or helpers of the Prophet, peace be upon him, as he gave to their own brethren, the migrants or muhajirin who came from Mecca. And they felt something in their heart they were not pleased with it. And he said, Well, I am so confident of your faith, and I know the strength of that faith in your heart. I was giving those to join their heart, to soften their hearts for Islam. And look, um, you were very disunited uh, among yourselves, and Allah united you with my coming. And if people would go with a goat, a sheep, or something else, and you would be going with the Prophet among you, if it were not for migration, I would be, because he was an immigrant, I would be one of the helpers and supporters from among the Ansar. And if people would go this way in a particular valley or path, I would take your own path. And Al Ansar, the supporters, were so happy with what the Prophet, peace be upon him, said. And this ayah was actually revealed in the Aus and the Khazraj who were fighting amongst themselves, but then Allah united them with the coming of the Prophet. And he, the Shaykh, emphasized in his own khutbah today the natural way among people to differ and to fight which will in fact spread among them disunity. And he said, if that happens among the believers, then there should be a third group who will reconcile the differences so that there is no more division and disunity. Allah says in the glorious Quran, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا If there were two groups among the believers who fought each other, then you shall reconcile among them. For if one transgresses against the other, you fight the one who transgresses until they come back to the matter and rule of Allah. And if they do so, then reconcile among them with justice, for Allah loves those who do justice. And because of this, history has never known any wiser rule or just rule like that of the Islamic rule. And we shall not seek justice here and there, but rather seek it in Islam for what is in Islam is so sufficient for us. And Allah always commands the believers to not to fight and not differ because that will be a cause for their own failure and they shall be patient as he said wasbiru Inna Allah sabirin. Be patient, for Allah is with those who are patient. And he also reminds us of what he reminded the earlier prophets. He legislated for you of religion, what he advised Noah before you, and what he revealed to you, and what he advised with Abraham, Moses, and Jesus, peace be upon them all, to establish the religion and do not divide in that religion because Allah the Almighty wants unity and not division. And He said in another verse, وَمَا تَفَرَّقُوا إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُم They did not divide, meaning some earlier followers, some earlier prophets, they did not divide among themselves except after when knowledge has been revealed out of transgression amongst themselves. And the same thing goes in the tradition of the Prophet, peace be upon him, who said that Allah loves for you three things and hates for you three things. He loves for you to worship Him and not to associate partners with Him and to hold all together to the rope of Allah.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 صلى الله عليه وسلم قال تعالى فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال عز وجل وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله الثاني أن يرد الأمر إلى ولاة الأمر والعلماء عند التنازع الذين ولاهم الله امرنا والا يستبد كل برايه وان كان مخالفا لهم قال عز وجل واذا جاءهم امر من الامن او الخوف اذاعوا به ولو ردوه الى الرسول والى اولي الامر منهم لعلمه الذين يستنبطونه منهم الثالث ان يعذر بعضنا بعضا فيما اختلفنا فيه من المسائل وان تسع صدورنا لاحتواء المخالف وأن نسعى جميعا لتقوية ما اتفقنا عليه ولكن دون تنازل عن الثوابت والعقيدة الصحيحة ومنهج أهل السنة والجماعة فإن الخلاف والتنازع في الفرعيات من عوامل الخلل في الأمة وعلامة من علامات انتهاء ذلك الجسد الواحد ومن علامة هد ذلك البنيان المرصوص أسأل الله الكريم رب العرش العظيم ألا يمكن أعداءنا من ذلك الا وصلوا على سيد المرسلين وامام المتقين فقد امركم الله بذلك في محكم التنزيل فقال جل من قائل عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن بقيه الصحابه اجمعين وعن اهل بيته الطيبين الطاهرين وعن زوجاته الطيبات الطاهرات امهات المؤمنين وعنا معهم بمنك وكرمك يا اكرم الاكرمين اللهم برحمتك اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام واهله في كل مكان اللهم احفظ الاسلام واهله في كل مكان اللهم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 حمده শীতের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্মধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান وانتشت روحي وصار الدمع يجري يا إلهي জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Dialogue.